لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আজকে জুমার দিন জুমার খুদ্বার আলোচনায় আমরা একত্রিত হতে পেরেছি দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভক্তি এবং মহাব্বতের দরুদ এবং সালাম পেশ করছি প্যারা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তালা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন আজকের জৌমার বায় আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের এই সময়ে আমরা সারা পৃথিবীর মাঝেই মুসলমানদের পরস্পরে যে বিচ্ছিন্নতা দেখছি এটার কারণ কি এবং এই বিচ্ছিন্নতা থেকে এই মতবিরোধের থেকে উত্তরণের উপায় কি তো আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে যে আমাদের এই বিচ্ছিন্নতা এবং এ মতবিরোধের অন্যতম একটা কারণ হলো কোরআন থেকে আমাদের বিচ্ছিন্নতা আর এই বিচ্ছিন্নতা আর এই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 উদ্দেশ্য হলো যে কোরআন আমরা অনুধাবন করব এই কোরআন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এটা অন্যতম উদ্দেশ্য এটা কোরআন করিমের হক ইয়া আইয়ুহান্নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس হে মানুষেরা قد جاءتكم موعظة من ربكم তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে কোরআনটাকে বলা হয়েছে কি মাওয়াইজা উপদেশ বলা হয়েছে উপদেশ এসেছে এটা তোমাদের <coughs> মনের যত পেরেশানি আছে সবকিছু থেকে তোমাদেরকে মুক্তি দিবে যত অস্থিরতা আছে সমস্ত অস্থিরতা থেকে তোমাদেরকে মুক্তি দিবে তোমাদের যাবতীয় পেরেশানি দূর করবে এটা তোমাদের অনৈক্য দূর করে দিবে তোমাদের একতলাফ মত বিরোধকে কোরআন কি করবে দূর করবে কোরআন মানেই সমাধান কোরআন মানেই মুক্তি এবং মহান রব্বুল আলমিন তিনি আমাদেরকে বলতেছেন যে এই কোরআনের অনুসরণের মাঝেই তোমাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামিয়াবি দুনিয়াতে আখেরাতে আল্লাহ তালার করুণা আল্লাহ তালার রহবত প্রাপ্তির মাধ্যম হল কোরআন হাদা কিতাবুন নাহ মুবারক আল্লাহ বলতেছেন ইহা বরকতপূর্ণ কিতাব তোমরা এই কিতাবের অনুসরণ করো যেন তোমরা রহম প্রাপ্ত হও আল্লাহ তালার করুণার অধিকারী হও তোমরা কোরআনটা অনুসরণের জন্য পড়তে হবে বুঝতে হবে অনুসরণ করতে হবে ওয়ামা আল্লাম না হুশিয়ারা ওয়ামা আল্লাহ বলতেছেন আমি তো আমার নবীকে কবিতা শিক্ষা দেইনি অর্থাৎ কোরআনটা এটা আবেদনহীন মজার কবিতা গ্রন্থ নয় যে কবিতা যেমন সুন্দরভাবে আবৃত্তি করা হয় আবৃত্তির অনুষ্ঠান হয় মজা লাগে কোরআনটা আল্লাহ বলতেছেন এটা কবিতা না আমি আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে কবিতা নাজিল করিনি আর এটা নবীর জন্য শুভনীয় না কোরআনটা কি ইনহুয়া ইল্লা এ কোরআনটা হলো জিকির কোরআনটা হলো উপদেশ ইনহুয়া ইল্লা দিকরুন ইহা হলো উপদেশ এবং সুস্পষ্ট এক পাঠ্য কিতাব যেটাকে পড়তে হবে তাই কোরআনের যে মুফুম এ কোরআনের যে কথাগুলো এ কোরআনের যে হুকুমগুলো এটা নিয়ে চিন্তা ভাবনা করার হুকুম দেওয়া হয়েছে আমাদেরকে কোরআনের মাঝে যে এটা নিয়ে ভাবতে হবে অন্য এক আয়াতের মাঝে আল্লাহ তালা বলতেছেন তারা কি কি নিয়ে চিন্তা করে না গবেষণা করে না না তাদের অন্তরে তালা মারা এই যে যে আয়াতগুলো আমি একের পর এক আপনাদের কাছে তেলাওয়াত করলাম আল্লাহ নবী কি বলতেছেন মা তাদেরি মাল কিতাবু আপনি তো জানতেন না মা তাদরি নবী আপনার জানা ছিল না মাল কিতাবু ওয়ালাল ইমানু কিতাব কি জিনিস ইমান কাকে বলে আপনি তো জানতেন না ওয়ালাকিন জালনাহু নূরা নাহদি বিহি من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم ولكن جعلناه نورا কিন্তু এই কিতাবটাকে আমি আলো বানিয়েছি কিতাবটাকে আমি কি বানিয়েছি আলো আলো জালনা হু নুরান আমি এই কিতাবটাকে নূর হিসেবে আমি আপনার কাছে পাঠিয়েছি কিতাবের মাধ্যমে আমার বান্দাদের মাঝে যাদেরকে আমি ইচ্ছা করি তাদেরকে আমি হেদায়ত দান করব হেদায়তের পথে পরিচালিত করব তাহাদি এটা আমি করব আর আপনার কাজ হলো ওয়াইন্নাকালা তাহদি আপনি পথ দেখাবেন আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে সিরাতে মুস্তাকিম দেখাবেন আর আমার কাছে হেদায়ত আমি এদের মধ্য থেকে যাদেরকে চাইব তাদেরকে আমি সিরাতে মুস্তাকিমের উপর হেদায়তের উপর পরিচালিত করব এই কোরআন অনুযায়ী এটা হলো নূর আল্লাহ নবীজি বলছেন কিতাব আমি আপনাকে দান করেছি আপনার কাছে নাজিল করেছি এজন্য যেন আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর মাঝে নিয়ে আসেন পৃথিবীর সব মানুষই অন্ধকারের মাঝে আছে এই কিতাব এর মাধ্যমে কিতাবটা হলো আলো কিতাবের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে মুক্তি পাবে আলো পাবে কিতাবের মাধ্যমে মানুষ আলো যখন পাবে তখন বুঝতে পারবে সাদা এবং কালোর পার্থক্য বুঝতে পারবে অন্ধকারের মাঝে সাদা আর কালো চিনা যায় না লাল আর সবুজ অন্ধকারের মাঝে চেনা যায় না চেনা যায় বোঝা যায় সবই কালো আর যখন আলো চলে আসে তখন অন্ধকার চেনা যায় মানে আলো যখন চলে আসে তখন কালো চেনা যায় আর চেনা যায় যে এটা তো সাদা আমি তো সব কালো দেখেছিলাম এই কোরআনটা তো আসলে সাদা কালো চেনার জন্য কোরআনটা ভালো এবং মন্দ চেনার জন্য কোরআনের মাধ্যমে ভালো এবং মন্দ আমরা চিনতে পারব কোরআনটা তো হালাল এবং হারাম বুঝার জন্য কোরআনের মাধ্যমে আমরা ভালো চিনব হালাল চিনব হারাম চিনব কোরআনটা তো আসলে আমাদের মুক্তির পথ আমাদের ধ্বংসের পথ এটাকে বোঝার জন্য যে আসলে আমি কোন পথে চললে মুক্তি পাবো জান্নাত পাবো আল্লাহকে পাবো আমার দুনিয়া এবং আখেরাতের সফলতা আসবে আর আসলে কোন পথ ধ্বংসের পথ এটাকে বুঝার জন্য হলো কোরআন শুধু পড়ার জন্য না বুঝার জন্য এটাকে পড়ার সাথে সাথে এটাকে বুঝার ফিকির চাই বুঝার চেষ্টা চাই এজন্য কোরআনটি যেহেতু আল্লাহর কিতাব আর আল্লাহ এই কিতাবকে নাজিল করেছেন আরবি ভাষায় তো এই আরবি ভাষাটার সাথে প্রত্যেকটা মুসলমানের একটা যোগাযোগ একটা সম্পর্ক থাকা হাদিসের মাঝেও আসছে যে তোমরা আরবি ভাষার সাথে মহাব্বত রাখো কেননা আমি তো আরবি ভাষী আমার ভাষা তো আরবি কোরআনের ভাষা আরবি আর জান্নাতের ভাষাও কি আরবি তাই প্রত্যেকটা মুসলমান আরবি ভাষা জানবে আরবি ভাষা শিখবে আরবি ভাষা কিছু হলেও চর্চা করবে এটা তার ইমানের দাবি এটা মানে ইমানের প্রতি যে মহাব্বত কোরআনের প্রতি যে মহাব্বত এ মহাব্বতের দাবি হলো কোরআনের ভাষা শেখার চেষ্টা করা অন্তত বুঝার জন্য আরবি ভাষা যদি শিখতে নাও পারি আমাদের বাংলা ভাষায় যারা আরবি জানেন তারা কোরআনের তর্জমা করে দিয়েছেন তাফসির করে দিয়েছেন এটা তো পড়া চাই আমি আরবি জানি না আমি কিভাবে কোরআন বুঝবো তো যুগে যুগেই কোরআনকে বুঝার জন্য যারা কোরআনকে বুঝেন তাদের স্মরণপূর্ণ হও আর এখন হলো এটা আপনার তাফসিরের মাধ্যমে তর্জমার মাধ্যমে কোরআনকে বুঝা কোরআনকে পড়া এটা আমাদের জন্য সহজবুদ্ধ সেই চেষ্টা করা চাই আল্লাহ কোরআনে করিমের মাঝে বলতেছেন ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর ফা আমিনু তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি ঈমান আনো ওয়ান নূরিল্লাযী আনজালনা আর যে নূর যে আলো যে কোরআন আমি নাজিল করেছি সে কোরআনের প্রতি ইমান আনো আল্লাহকে বিশ্বাস করো রসুলকে বিশ্বাস করো কোরআনকে বিশ্বাস করো আল্লাহ কিন্তু অবগত বিমা তামালুনা যা তোমরা করছো আল্লাহ সর্ব বিষয়ে আল্লাহ অবগত আর সবচেয়ে বড় কথা যেটা যে যে তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআনটাকে এতেসাম বলা হয় একদম জড়িয়ে ধরা হ্যাঁ আর আরেকটা হলো আকজুন ধরো আর আরেকটা হলো জড়িয়ে ধরো দুইটার মাঝে তফাত আছে না একটা হলো আমি আপনাকে ধরলাম কি ধরলাম আপনার হাত ধরলাম এটাকে এতেসাম বলা হয় না এহতেসাম বলা হয় একদম জাপটিয়ে ধরা একদম আঁকড়ে ধরা জড়িয়ে ধরাকে বলা হয় এহতেসাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়াতাসিমু তোমরা জড়িয়ে ধরো তোমরা আঁকড়িয়ে ধরো আতাসিমু এখানে বহু বচনের থেকে বলা হয়েছে তোমরা সবাই জড়িয়ে ধরো সবাই আঁকড়িয়ে ধরো মানে তোমরা সবাই এই কাজটা করো আল্লাহ চাচ্ছেন প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা সদস্যকে কোরআন এ হুকুম দিচ্ছে জামিয়ান সবাই সবাই ধরো একদম হান্ড্রেড পার্সেন্ট ধরো এরকম না যে আমি ফিফটি পার্সেন্ট ধরলাম কোরআনটাকে আঁকড়িয়ে ধরার কথা বলা হচ্ছে সবাইকে হ্যাঁ একদম সবাইকে যে আমার ছোট ভাই খুব কোরআন অনুযায়ী চলে আমি মাঝে মাঝে একটু আটটু না বলতেছে তোমাকেও পুরাটাই কি করতে হবে মানে কোরআনের অনুসরণ তোমার আব্বা যেমন ভাবে করতেন যে আমার আব্বা খুব কোরআন পড়তেন কোরআন বুঝতেন কোরআন গবেষণা করতেন এটা তোমাকেও করতে হবে ঠিক না তোমাকেও করতে হবে আমাদের খতিব সাহেব খুব কোরআন পড়েন কোরআন বুঝেন না এরকম কোরআন বলতেছে এরকম তোমাকেও করতে হবে এটা সবার প্রতি কোরআনের আবেদন এটা বান্দা হিসেবে সকলের কাছে আল্লাহর চাওয়া যে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো এরপরে বলতেছে দলে দলে বিভক্ত হয়েও না দলে দলে বিভক্ত হয়েও না কোরআন ছেড়ে দেওয়ার পরিণতি হল বিভক্তি কোরআনকে কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে কি হারিয়ে গেল সে হারিয়ে গেল কোরআন থেকে সে যে নেমে গেল সে কি নেমেই তো গেল সে তো আর যেতে পারবে না তোমরা দলে দলে বিভক্ত হইও না তাহলে যে এত দল এই যে এত এত দল এটার কারণ হল যে কোরআন থেকে বিচ্ছিন্নতা কোরআন থেকে বিচ্ছিন্নতা এটা হলো এত এত দলের কারণ আর কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি হয় তাহলে এত এত দল থাকবে না কমে আসবে মত বিরুট কমে আসবে মুসলমানদের ঐক্যের সূত্র হলো কোরআন নানা কারণে আমাদের মাঝে মতবিরোধ হতে পারে ব্যক্তিগত বিরোধ পারিবারিক বিরোধ সামাজিক মতো বিরোধ অনেক সময় ধর্মকে কেন্দ্র করেও কি হয় ধর্ম পালনকে কেন্দ্র করেও মতো বিরোধ হয় আমরা যদি কোরআনের শিক্ষায় আলোকিত হই কোরআনটা যদি সব সময় আমাদের গাইড হিসেবে কাজ করে কোরআন থেকে সব সময় আমরা যদি আলো গ্রহণ করি তাহলে দেখা যাবে এই মতো বিরোধগুলো থাকবে না কারণ কোরআন বলবে যে এই মত বিরোধ করা যাবে না ঠিক না কোরআন নিষেধ করে দিবে তো এই পরিবারের মাঝে একজন আরেকজনের সাথে দূরত্ব কোরআনের আলোয় আলোকিত হলে এই দূরত্বটা এটা কমে আসবে সামাজিকভাবে অনেক দূরত্ব আছে না পাড়া প্রতিবেশী সবাই যদি কোরআনের আলোয় আলোকিত হয় এই দূরত্বটা কমে আসবে এটা কমে আসবে এটা এই অবস্থায় থাকবে না আর কোরআনকে আমরা যখন ছেড়ে দিব তখন বিভক্তি বাড়বে এবং বিভক্তির অন্যতম কারণই হলো কোরআনকে ছেড়ে দেয়া কোরআনকে ভুলে যাওয়া যেমন দেখেন যেমন দেখেন আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে আহলে কিতাব খ্রিস্টান জাতির ইতিহাস আলোচনা করেছেন কি করেছেন মিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম যারা বলে আমরা নাসারা আল্লাহ তাদের ইতিহাস বলতেছেন আখাযনা মিসাকাহুম আমি তাদের থেকে অঙ্গীকার নিলাম আমি তাদেরকে ইঞ্জিল কিতাব দিলাম আর এ কিতাব মানার আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম তাদের কাছে কিতাব ছিল যে কিতাব হলো ঐক্যের সূত্র কিতাবের প্রতি হুকুম ছিল এ কিতাবকে আঁকড়ে ধরো এ কিতাব যদি ছেড়ে দাও তোমাদের মাঝে দল হবে দলাদলি হবে এই কিতাবকে যদি ছেড়ে দাও তোমাদের মাঝে বিভেদ হবে আর এই কিতাবকে যদি ধরো বিভেদ দূর হবে বিভেদ দূর হবে তারা কি করল ফানাসু হাজম মিম্মা দুঃখেরু বিহি আল্লাহ বলতেছেন তারা ভুলে গেল ফানাসু তারা ভুলে গেল তাদেরকে যে কিতাবের মাধ্যমে যে উপদেশ দেওয়া হয়েছিল উপদেশগুলোকে ভুলে গেল কিতাব ছিল তাদের কাছে কিন্তু কিতাবের উপদেশগুলো তাদের জীবনের মাঝে ছিল না কিতাব ছিল কিন্তু এই কিতাবের উপর আমল ছিল না এর পরিণতি কি হলো আহলে কিতাব নাসারা জাতি যখন আল্লাহর কিতাবকে ভুলে গেল তখন এর পরিণতি কি হলো খুব ভালো করে বুঝার চেষ্টা করেন আল্লাহ বলতেছেন তাদের মাঝে আদাওয়াত শত্রুতা বাগজ বিদ্বেষ এটা একদম কেমন পর্যন্তর জন্য শত্রুতা আর বিদ্বেষ চালু হয়ে গেল আমি চালু করে দিলাম কিতাবকে ছেড়ে দেওয়ার পরিণতি দলাদলি আর এই যে দলাদলি এই যে বিচ্ছিন্নতা এই যে শত্রুতা এই যে বিদ্বেষ এটার আর কোনো সমাধান নাই কারণ আল্লাহর কিতাবের শিক্ষাকে বাদ দিয়ে তারা যখন বিভিন্ন দলে দলে বিভক্ত হলো তখন একটা সময় এমন আসলো তারা দল পরিবর্তন করলো না কিতাব পরিবর্তন করলো একটা সময় এরকম আসলো আমি যে মত দিছি আমার মত সারুম না প্রয়োজনে কিতাব পরিবর্তন করুন আল্লাহ বলতেছেন তারা আমার সাথে অঙ্গীকার নষ্ট করলো অঙ্গীকার ছিল জীবনের সর্বক্ষেত্রে কিতাবুল্লাহ শিক্ষাকে সামনে রাখবে কিন্তু কিতাবুল্লাহ ভুলে গেল কিতাবুল্লাহ ছেড়ে দিল আর কিতাবুল্লাহকে যখন ছেড়ে দিল লান হোম আমি তাদের উপর লানত বর্ষণ করলাম কিতাবুল্লাহ হলো রহমত প্রাপ্তির মাধ্যম কিতাবুল্লাহকে যদি ছেড়ে দেওয়া হয় রহমত পাওয়ার আর কোনো মাধ্যম নাই আগেই তো গেছে হাদা কিতাবুল মুবারক এই কিতাব বরকতপূর্ণ কিতাব আনজাল নাহু আল্লাহ বলতেছেন আমি নাজিল করেছি তোমরা সবাই এই কিতাবের অনুসরণ করো যেন তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে বর্ষিত রহমতটা পেয়ে যাও রহমত পাওয়ার জন্য কিতাব কিতাবুল্লাহকে আঁকড়ে ধরতে হবে ঠিক না আর আল্লাহ বলতেছেন এই কিতাবুল্লাহকে তারা যখন ছেড়ে দিল তাদের প্রতি আমার আজাব চলে আসলো লানত চলে আসলো তাদের অন্তরকে আমি শক্ত করে দিলাম আর অন্তর ধীরে ধীরে কিতাবুল্লার দ্বারা অন্তর নরম হয় কিতাবুল্লাহ পড়ার দ্বারা অন্তর কি হয় নরম হয় ইদা দুকির আল্লাহ যখন আল্লাহর কিতাবের জিকির করা হয় ওয়াজিলাত তাদের অন্তর নরম হয় তাদের অন্তর কেঁপে উঠে ইদা যখন আল্লাহর আলোচনা করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন তাদের কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তাদের ইমান বেড়ে যায় আল্লাহর কোরআনের তেলাওয়াত আল্লাহর আলোচনার দ্বারা ইমান বেড়ে যায় সোহান ইমান বেড়ে যায় আর অন্তর কেঁপে উঠে কি করতেছি আমি আমি তো ভুলের উপর আসি এ বুঝ তৈরি হয় আর কিতাবুল্লাহকে যখন ছেড়ে দেওয়া হয় অন্তর কাঁপে না কারণ কেউ তো তাকে বলে না যে তুমি ভুল করতেছ আর ইমান বাড়ে না ইমান ধীরে ধীরে দুর্বল হতে থাকে আর ময়লা আবর্জনা নোংরামি এটা অন্তরের উপর জমতে থাকে একটা সময় অন্তর এটা শক্ত হয়ে যায় আর এরা যখন কিতাব উল্লাহ ছেড়ে দিল আল্লাহর কিতাব কি ছেড়ে দিল তারা তাদের সকাল সন্ধ্যা আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক নাই সন্ধ্যা থেকে সকাল আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক নাই সপ্তাহ যায় আল্লাহর কিতাবের সাথে তাদের সম্পর্ক নাই মাস যায় আল্লাহর কিতাবের সাথে তাদের সম্পর্ক নাই এইভাবে তাদের জীবন সম্পর্ক নাই মহাব্বত নাই সম্পর্ক নাই গুরুত্ব নাই যখন আল্লাহর কিতাব তাদের সামনে আলোচনা করা হয় তারা কিতাব পরিবর্তন করে দেয় এ কাজ তারা করছে আল্লাহ তাদেরকে যে উপদেশ দিয়েছেন কিতাবের মাধ্যমে এটা তারা ভুলে যায় তারা ওহির শিক্ষাকে গুরুত্ব দেয়নি জিদ হিংসাকে গুরুত্ব দিয়েছে নিজ মন গড়া কালচার এটাকে গুরুত্ব দিয়েছে আল্লাহ এটাই বলতেছেন কোরআনে ওমা তাফার রাকু ইল্লামিম যা আহমুল ইলম তাদের কাছে যখন এলেম কিতাব তাদের কাছে দেওয়া হলো তাফার রাখো তারা এখতলাফ করবে বাগিয়াম বাইনা হোক তাদের পরস্পরে জিদের কারণ কিতাবের বিরোধিতা করল কিসের উপর ভিত্তি করে জিদের উপর ভিত্তি করে আমার কিতাবুল্লাহ পরে আমার জিদ আগে আল্লাহর কিতাবে কি আছে পরে দেখা যাবে আমি যেটা চাইতেছি এটা আগে বাস্তবায়ন করতে হবে এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয় উম্মত আল্লাহ অতীত উম্মতির ইতিহাস আলোচনা করে এই উম্মতকে শিক্ষা দিচ্ছেন সোবাহান আল্লাহ আমাদেরকে সবার পরে আনছেন যেন আমরা আগের সবার ইতিহাস বুঝা আমরা যেন সিরাতে মুস্তাকিমের উপর চলি আমরা যেন তাদের ভুল পথে না চলি আমরা যেন বুঝতে পারি যে এই পথে আমাদের অতীত সম্প্রদায় তারা চলেছে ভুল করেছে ধ্বংস হয়েছে আমরা সেই পথে আল মাকদুব আলহিম যাদের উপর আল্লাহর গজব পতিত হয়েছে আব্বালিন যারা ভ্রষ্ট হয়েছে না আমরা তাদের পথে চলবো না আমরা তো ওই সমস্ত ব্যক্তিদের পথের অনুসরণ করবো সিরাত আলাইহিম যাদের উপর আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে রহমত বর্ষিত করেছ আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআনকে গুরুত্ব দাও নিজের জিদ হিংসা এটাকে প্রাধান্য দিও না নিজ মতবাদকে প্রাধান্য দিও না আল্লাহর কোরআনকে কোরআনের বিধানকে প্রাধান্য দাও কোরআনকে আগে রাখো তোমরা পিছনে চলো আগে থাকবে কোরআন আমরা থাকবো কি পিছনে ঠিক না আমরা পিছনে থাকবো আমরা সামনে যাব না ইহুদি খ্রিস্টানদের আল্লাহর মনোনীত দিন থেকে বিচ্যুত হওয়ার অন্যতম একটা কারণ ছিল ধর্মীয় পণ্ডিতদের অন্ধভক্তি আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তারা মানত কাদেরকে তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে অন্ধভাবে মানত এবং তাদের মন গড়া মতবাদের অন্ধ অনুসরণ করত না আল্লাহর কিতাব এটাকে তারা প্রাধান্য দেয় নাই তারা প্রাধান্য দিচ্ছে যে আমাদের ইমাম সাহেব কি করেন আমাদের পীর সাহেব কি করেন আল্লাহ তো কিতাবুল্লাহ নাজিল করেছেন শিক্ষক হিসেবে ইমাম শিক্ষক হলো খতিব শিক্ষক হলো মাসায়েখ পীর মাসায় এরা সবাই কি শিক্ষক কিন্তু তারা শিক্ষা দিবেন কি কোরআন শিক্ষা দিবেন সুন্না কিন্তু আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় তারা ক্ষতিগ্রস্ত হল কখন যে তারা তাদের শাসক আর তারা তাদের সাধকদেরকে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে তাদের অন্ধ ভক্তি অন্ধ অনুসরণের পথ তারা গ্রহণ করে এই উম্মতকে আল্লাহ সচেতন করতে চান যে তোমরা কিতাবুল্লাহ এটা কি পড়বে কিতাবুল্লাহ সবার জন্য অপেন এই ইহুদি খ্রিস্টান এরা কিতাবুল্লাহ ব্যাপারে মানুষদেরকে ভুল বুঝাইছে না এটা সবাই পড়তে পারবেন এটা শুধু আমরা পড়বো আর তোমাদের সবার দায়িত্ব আমাদের অনুসরণ করবে তোমরা কিতাবুল্লাহ ধরবা না আল্লাহ তাদের আলোচনা করছেন কোরআনের মাঝে আর তারা সমাজের মাঝে একটা দল এদেরকে বানাইছে উম্মি আলামুনাল কিতাব এরা কিতাব জানে না আর তারা যারা কিতাব জানে ইউ হারিফুন আল কালিমা আম্মাওয়াজহি এরা মানুষদের কাছে আল্লাহর কিতাব এটা যে বলতো এটাকে পরিবর্তন করে বলতো নিজেরা লিখতো বলতো যে এটা আল্লাহর কিতাব বলতেছে অমা হুয়া মিন ইন্দিল্লা অথচ এটা আল্লাহর কিতাব ছিল না এইভাবে মানুষদেরকে তারা বিভ্রান্ত করছে আল্লাহ আল্লাহ নবীকে বলতেছে নবী আহলে কিতাবদেরকে আপনি দাওয়াত দিন আমাদের নবী তো সবার নবী নাস সকল মানুষদের কাছে আল্লাহ তাকে নবী করে পাঠিয়েছেন রহমাতাল্লিল আলামিন তিনি পূর্ণ জগৎবাসীর সকলের জন্য রহমত তার কোরআন হুদাল্লিন্নাস সকলের জন্য হেদায়ত সকলের জন্য মুক্তির দিশারি এই কোরআন শুধু আমাদের না এ কোরআন কি সবার মুক্তির পথ মুক্তির দিশা পাওয়ার জন্য এই কোরআনটা সবাইকেই ধরতে হবে তাহলে নবীকে বলতেছেন আহলে কিতাব এদেরকে দাওয়াত দিন কি দাওয়াত দিতে হবে দেখো তোমরা তোমাদের দিনের বিষয়ে ভাবে বাড়াবাড়ি করো না দিনী বিষয় বাড়াবাড়ি নাই দিনই বিষয়ে কি করা যাবে না বাড়াবাড়িটা করা যাবে না এটাকে সীমা ঠিক রাখতে হবে যে আল্লাহ যে সীমা দিয়েছেন সীমা অতিক্রম করা যাবে না আর এমন লোকদের তোমরা অনুসরণ করবে না এমন লোকদের খেয়াল খুশির অনুসরণ করবে না কদুদ্দল্লু মিন কবলু যারা পদভ্রষ্ট হয়ে গেছে এমন লোক যে পদভ্রষ্ট হয়ে গেছে তার অনুসরণ করবে না সে তো নিজে পদভ্রষ্ট হয়েছে এবং অনেক মানুষদেরকে সে পদভ্রষ্ট করেছে ও আদল্লু আন সে সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে এ সমস্ত ব্যক্তির কথাকে প্রাধান্য দিবে না ব্যক্তির মতামত এর চেয়ে ওহি গুরুত্বপূর্ণ ওহির উপর ব্যক্তির মতামতকে প্রাধান্য দিও না আহলে কিতাব খ্রিস্টান সম্প্রদায় তাদের হক থেকে সত্য থেকে বিচ্যুতির অন্যতম কারণ তারা কিতাবের চাইতে ব্যক্তির মতামতকে প্রাধান্য দিছে কিতাব আছে কিন্তু তাদের কথা না অমুকের তো এটা কাশ্প হয়েছে উনি অমুকে এটা স্বপ্নে দেখছে আল্লাহর কিতাবের চাইতে কি স্বপ্নের দাম বেশি বলেন একই ঘটনা হজরত ঈসা আলী ইসলাম পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন আল্লাহ তালা তাকে তুলে নিয়ে গেছেন এক বিভ্রান্ত ব্যক্তি সে মানুষদেরকে সত্য থেকে বিচ্যুত করলো কথা বলে যে আমার সাথে বিশেষভাবে কাশ্মের মাধ্যমে ঈসা আলী ইসলামের সাথে দেখা হয়েছে উনি আমাকে এই এই বিষয়ে বলছে এখন এই এই বিষয়ে তোমাদেরকে মানতে হবে এই বিভ্রান্তি শুরু নবীর শিক্ষা থেকে তারা বিচ্যুত হয়ে গেল এই হলো বিচ্যুতির কারণ অথচ তাদের কাছে কিতাবুল্লাহ ছিল কিন্তু স্বপ্নকে গুরুত্ব দিয়ে স্বপ্নের উপর নিজ জীবনকে গড়ে তুলে আল্লাহর কিতাবকে তারা পরিবর্তন করলো কিন্তু স্বপ্ন ছাড়লো না এটা একটা ব্যক্তির স্বপ্ন এই স্বপ্ন কি আল্লাহর কিতাব বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন আল্লাহ বললেন এদেরকে আপনি ডাকেন যে তোমরা এই সমস্ত পদভ্রষ্ট ব্যক্তিদের অনুসরণ করো না তোমরা হক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের অনুসরণ করো যা করতে বলা হয় নাই তার তাই করা শুরু করলো এই বাড়াবাড়ি নিষেধ বাড়াবাড়িটাকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে বাড়াবাড়ি করো না যেমন আমি আপনাদেরকে উদাহরণ দেই ওহির শিক্ষা হলো সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা এটা হলো ওহির শিক্ষা একজন অসৎ কাজে লিপ্ত একজন ব্যক্তি তাকে হত্যা করা এটা ওহিরি শিক্ষা না ওহিরি শিক্ষা হলো সৎ কাজে আদেশ করা আল্লাহর হুকুম কি সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো এখন কেউ বাড়াবাড়ি করলো কি বাড়াবাড়ি যে এ লোক অসৎ কাজে লিপ্ত আর নিষেধ করে হবে না মেরে ফেলাও এই মেরে ফেলার হুকুম তো কোরআনে দেওয়া হয় নাই আইনকে নিজের হাতে তুলে নাও এ হুকুম দেওয়া হয়েছে ইসলামে বিচার আছে কিন্তু বিচারের জিম্মাদারি তো রাষ্ট্রের বিচারের জিম্মাদারি ইমামের না কার রাষ্ট্রের এটা হলো বাড়াবাড়ি করা যখনই মানুষ বেশি বুঝলো আর বারাবারি শুরু হলো এ বারাবারি শুরু হলো আল্লাহর কিতাবকে ছেড়ে দিল আর তারা দলে দলে বিভক্ত হলো ওহির হুকুম হলো নবীর প্রতি ভালোবাসা ইমানের অংশ সাহাবাদের প্রতি ভালোবাসা এবং যারা দিনদার মুত্তাকি তাদেরকে ভালোবাসা তাদের সাথে থাকা এটা ওহির শিক্ষা বাড়াবাড়ি কি ভালোবাসার নামে সেজদা করা এটা বাড়াবাড়ি তাদেরকে নবীদের মতো নিষ্পাপ মনে করা তাদের কোনো ভুল ত্রুটি হতে পারে না এটা বাড়াবাড়ি এই বাড়াবাড়ি মানেই হলো এটা সত্য থেকে বিচ্যুতি যখনই আপনি বেড়ে গেলেন যখনই আপনি নিয়ন্ত্রণহীন হয়ে গেলেন আপনি ক্ষতিগ্রস্ত হলেন আপনাকে নিয়ন্ত্রণের মাঝে থাকতে হবে আপনাকে থাকতে হবে নিয়ন্ত্রণের মাঝে ওহির যে শিক্ষা আল্লাহর যে হুকুম এ নিয়ন্ত্রণের মাঝে থাকতে হবে নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে আপনার দ্বারা ইসলাম ক্ষতিগ্রস্ত হবে যেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল তার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে হুকুম হলো যে বিচ্ছিন্নতা থেকে মুক্তির জন্য তোমরা কোরআনকে আঁকড়ে ধরো কোরআন ওহি এটাকে ছেড়ে দিবে তো তোমাদের মাঝে নানা দল তৈরি হবে বিভক্তি তৈরি হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে একতা নষ্ট হবে তাই আসলে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কিতাবুল্লার জ্ঞান প্রয়োজন ওহির জ্ঞান প্রয়োজন এটা কিতাবুল্লার জ্ঞান ওহির জ্ঞান প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন আপনার প্রয়োজন আপনার সন্তানের প্রয়োজন যদি এই ওহির জ্ঞান না থাকে কখন আমি ক্ষতিগ্রস্ত হব কখন আমি নিয়ন্ত্রণহীন হয়ে যাব আমি নিজেও বুঝবো না আর এই ওহির শিক্ষা থেকে কোরআন এবং হাদিসের শিক্ষা থেকে আমার সন্তানকে আমি যদি বঞ্চিত করি ফেতনার জমানা সে ফেতনার মাঝে পড়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আজকের এই আলোচনার দ্বারা সবার কাছে যে দাওয়াত যে আমরা আসেন কোরআনকে আঁকড়ে ধরি কোরআনটাকে বুঝার চেষ্টা করি যারা সুযোগ আছে সময় আছে যৌবন আছে আরবি ভাষা শিখার চেষ্টা করি আর যাদের সে সুযোগ নাই আমরা কোরআন এবং হাদিস এটাকে প্রতিদিন কিছুটা সময় এটাকে চর্চা করি এটার পিছনে সময় দেই আমার সন্তান যেন কোরআনের আলোয় আলোকিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করি রাজি আসি না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক একটা কথা বলে নিই আমরা আগামী সপ্তাহ থেকে আমাদের জুমার আলোচনা একটা দশে শেষ করবো ইনশাল্লাহ বাকি পাঁচ মিনিট সময় আমরা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব তবে আপনাদের প্রশ্নগুলো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিনের মাঝেই আমাদের কাছে আসতে হবে বৃহস্পতিবার দিনের মাঝে মৌখিক হোক লিখিত হোক আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে চলে আসলে আমরা ইনশাল্লাহ শুক্রবার দিন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছে পেশ করতে ইনশাল্লাহ আগামী জুমা থেকে আমল শুরু হবে সবার কাছে আহ্বান থাকবে যার যে সমস্ত প্রশ্ন আছে ধর্ম নিয়ে হোক দিন নিয়ে হোক এই সমস্ত প্রশ্নগুলো আমরা যেটা মনে করব সবার জানা দরকার সে প্রশ্নগুলো আমরা পেশ করবো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন